যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহণতে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ওমাই ইয়াজ আল্লাহ মখরাজান যে আল্লাহর ভয় করে চলে জীবনে চলার পথে আল্লাহর হুকুমকে মেনে চলে আল্লাহর হুকুমের অবদ্ধতা করা থেকে বিরত থাকার চেষ্টা করে ওমাইয়াত্তাকিল্লাহ যে আল্লাহর ভয় করে ইয়াজ আল্লাহ মখরাজান আল্লাহ তার জন্যে রাস্তাকে সহজ করে দেয় তার জন্যে আল্লাহ রাস্তা তৈরি করে দেয় তার সমস্যার সমাধান করে দেয় যে আল্লাহর কথা শুনে আল্লাহর কথা মানে আল্লাহ রব্বুল আলমিন তার কথা শুনে তার কথা মানে তার মনোকামনা আশা পুরো করে তার জীবনকে সহজ করে দেয় তাই আমরা যদি জীবনে কখনো কষ্টের অনুভব করি তো ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করতে হবে আর জীবনে যখন কোনো আমরা পরীক্ষায় পড়ব বা জীবনে যদি কখনো কোনো প্রকারের দুঃখ কষ্ট আসে আমরা যদি সংকটে পড়ি তো তখন নিজের কার্যের দিকে চেয়ে দেখব আমালের দিকে চেয়ে দেখব যে আমরা আল্লাহর ভয় করে চলছে কি না আল্লাহর হুকুমের অমান্য করছে না তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাচ্ছে না তো কেননা আল্লাহর হুকুমের যখন মানুষ বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলমিন তার সংশোধনের জন্যে তার ভুল ভাঙার জন্যে তাকে পুনরায় তার সৎপথের দিকে ফিরে আসার জন্যে বিভিন্ন প্রকারের পরীক্ষায় ফেলে দেয় মুসিবতে মোত্তলা করে দেয় আর এটা মমিনের জন্য পরীক্ষা ওমাইয়াত্তাকিল্লা ইয়াজ আল্লাহ মখরাজান যে আল্লাহর ভয় করে আল্লাহ তার জন্যে বাহির হওয়ার রাস্তা তৈরি করে দেয় সংকট থেকে কিভাবে সে বাহির হবে আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তাকে সহজ করে দেয় ওয়ারজকুমেন হাই সোলাই আহতাসিব আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজি দান করে যেটা তার ধারণায় থাকে না আজ আমাদের মধ্যে বহু লোক এমন আছে তারা রোজগারের কষ্টে আছে রুজি রুটির কষ্ট আছে কিন্তু তারা একবার ভাবে না যে আমাদের জীবনে এই কষ্ট কেন এসেছে আমরা আর্থিক সংকটে কেন পড়েছি তারা যদি নিজের জীবনের দিকে ভেবে দেখে তো তারা নিজেরাই তার সংকটের স্বভাব বা কারণ বুঝতে পারবে যে আমরা আল্লাহর হুকুম মেনে চলছি না বলে আল্লাহর ভয় করছি না বলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পরীক্ষায় ফেলে দিয়েছে বা আমাদের জীবনে এই অবনতি এসেছে বা আমরা এই দুঃখ বা কষ্টের মধ্যে আছি কারণ এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে যদি তুমি আমার হুকুম মেনে চলো তো আমি তোমার সমস্ত মনোকামনা আশা পুরো করব। তোমার সমস্ত প্রয়োজন কি পুরো করব। আল্লাহ ইয়াজ আল্লাহ মখরাজান ওয়ার্ধক মেন হায়সুল্লাহ তাসিব এমন জায়গা থেকে আল্লাহ রুজি দেবে যেখানে তার ধারণায় থাকবে না আমি সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো উদ্দেশ্যে যাচ্ছিলাম রাস্তায় হঠাৎ কিছু পয়সা পড়ে পেলাম কেউ কোনো ব্যক্তি আমাকে এসে কিছু সাহায্য করলো কে এমন কাজের মাধ্যমে আমি কিছু রুজি সঞ্চয় করতে পারলাম যেটা আমার ধারণায় ছিল না আল্লাহ রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ উপায় করে দেয় শর্ত হচ্ছে আল্লাহর ভয় করে চলতে হবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে কিন্তু আমরা বিভিন্ন বিপদে পড়ব বা বিভিন্ন মুসিবত বা সমস্যার সম্মুখীন হব يحتسب ومن يتوكل على আল্লাহ ফাহ হাসব যে আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহই তার জন্য যথেষ্ট আমরা দুঃখের বিষয়ে আল্লাহর উপরে ভরসা কম নিজের বা অন্যের উপরে ভরসা বেশি রাখি আমরা ভাবি আমরা নিজে পরিশ্রম করে আয় করে নিজের রোজিকে সঞ্চয় করছি সব কিছু আমার ক্ষমতায় আমার বলে না যদি তাই হতো মানুষ যদি নিজের ইচ্ছা মতো রুজি সঞ্চয় করতে পারত তাহলে পৃথিবীতে কেউ ক্ষুধায় পিপাসায় থাকতো না কেউ গরিব থাকতো না সবাই ধনী হতো সবাই পরিশ্রম করছে চাষিরা চাষ করছে ব্যবসায়ীরা ব্যবসা করছে কখনো ব্যবসায় লাভ হচ্ছে আবার কখনো অনুষ্ঠান হচ্ছে ওইরূপ চাষিদের কখনো ফসল খুব ভালো হচ্ছে আবার কখনো খারাপ হচ্ছে যদি তাদের হাতে হতো তো কখনো ফসল খারাপ হতো না সবসময় ভালোই হতো বা যদি মানুষের হাতেই তার রুজির দায়িত্ব আল্লাহ দিয়ে দিত তো কোনো ব্যবসায়ী কখনো নোকসান হতো না কখনো তার লস হতো না সবসময় সে লাভে থাকতো তাই আমাদেরকে বলা হচ্ছে আল্লাহর ওপরে ভরসা করে কাজ করো রুজির মালিক আল্লাহ যার নসিবে আল্লাহ যা লিখেছে এটাই আগে আয়াত বলছে ওমাইয়া তবাকাল আল্লাহ ফাহাসমা ইন আল্লাহ বা আলী আমরে কাজ্জা আল্লাহ লিকুল্লি ইন কাদারা আল্লাহ নিজের কাজকে পুরো করে রাখবে বা থাকবে যা আল্লাহ আমার নসিবে লিখেছে আমি পাব সেটা আল্লাহ আমার কাছে পৌঁছে দেবে যেটা আমার নসিবে লেখা নেই আমি হাজার চেষ্টা করলেও সেটা পাবো না আর যেটা আমার নসিবে আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমার নসিব থেকে কোথাও যাবে না যদি আমরা নিজে হাতে নিজের নসিবকে নিজের ভাগ্যকে মুছে না দিয়ে ফেলি অর্থাৎ নিজের কুকর্মের মাধ্যমে দুষ্কর্মের মাধ্যমে অনেক অনেক সময় আমরা নিজের নসিবকে নিজের ভাগ্যে লিপিত জিনিসকে মুছে ফেলে দিই আবার ওইরূপ আমরা নিজের সুকর্মের মাধ্যমে সাদকা ও খায়রাতের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে আমাদের নসিবে অনেক কিছু থাকে না সেটা আল্লাহ লিখে দেয় বা বিপদ আবাদকে মুছে দেয় তো আল্লাহর উপরে ভরসা করতে হবে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার সহযোগিতা করে যে আমার বান্দা যখন আমার ওপরে ভরসা করেছে আমার ছাড়া যখন অন্য তার কোনো উপায় নেই তখন তার হেফাজতের দায়িত্ব আমার তার রুজিরুটির দায়িত্ব আমার কিন্তু বান্দা যখন আল্লাহকে ভুলিয়ে দেয় সকালে নামাজের সময় উপাসনার সময় এবাদতের সময় সাহারের সময় আল্লাহর তরফ থেকে মিকাইল ফেরিস্তারিজের সাথীদেরকে নিয়ে রুজি বন্টন করে আল্লাহ সমস্ত ফেরিস্তাদের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছে ওই ফেরিস্তারা যখন এসে দেখে আমরা সকালে ভোরের সময় না জেগে ঘুমিয়ে আছি ওই সময় যদি আমরা জেগে থাকি আল্লাহর উপাসনায় থাকি আল্লাহ খুশি হয় আর ফেরিস্তাকে বলে এর রুজিকে বৃদ্ধি করে দাও আর যদি ওই সময় আমি ঘুমিয়ে থাকি আল্লাহর উপাসনা না করি যদি না জাগি তখন ওই ফেরিস্তারা আল্লাহর কাছে আমাদের নালিশ করে আয় আল্লাহ তুমি যার রুজি দিয়ে পাঠিয়েছ সে ঘুমিয়ে আছে সে রোজের রুজি নিতে যাচ্ছে না আল্লাহ তখন ওই ফেরিস্তাকে বলে ধৈর্য ধরো আমার বান্দা এখন ঘুমিয়ে আছে সে উঠবে এমনকি ভোরের নামাজ কাজা হয়ে যাচ্ছে সূর্য উদয় হয়ে গেছে তাও বান্দা উঠছে না তখন ফেরিস্তা ফিরে যাচ্ছে এই বলে যে আল্লাহ তোমার বান্দার হয়তো রুজির প্রয়োজন নেই আজ সেই জন্য সে উঠছে না তখন আল্লাহ বলে ওই ফেরিস্তাকে আই মিকাইল মনে রেখো আমার কাছে এছাড়া আরও অনেক বান্দা আছে যারা আমার উপাসনা করছে আমার এবাদত করছে বা এবাদত করবে কিন্তু এর কাছে আমার ছাড়া কোনো মালিক নেই কোনো রাজিক নেই আমি যদি একে রুজি না দিই কি কী খাবে কোথায় যাবে কত করুণাময় কত দয়াময় আমাদের আল্লাহ আমাদের প্রতিপালক তার হুকুম না মেনে ঘুমিয়ে আছি ফজরের নামাজ না পড়ে শুয়ে আছি তারপরেও আল্লাহ আমাদেরকে রুজি দিচ্ছে এবারে যদি আমরা ফরজ ফজরের নামাজ পড়ি বা ফরজ নামাজ সময় আদায় করি আল্লাহর জিকির করি বা যে সমস্ত দোয়া বা তাকিবাত সকালে ভোরের সময় পড়তে বলা হয়েছে রুজিতে বৃদ্ধির জন্যে জীবনে সুখ শান্তির জন্যে বিপদ আপাত থেকে অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্যে বা রেহাই পাওয়ার জন্যে সেগুলো যদি আমরা করি বা পড়ি তাহলে আল্লাহ কত সন্তুষ্ট হবে আর আমাদের জীবনে কত শান্তি ফিরবে একবার ভেবে দেখুন তাই এখনও যারা দুঃখে কষ্টে আছে যাদের জীবনে অভাব আছে যাদের ঘরে বরকত নেই যাদের বাড়িতে বেশিরভাগ সবাই অসুস্থ তো অসুস্থ অবস্থায় আছে তারা একবার ভেবে দেখুক এর কারণ হয়তো আমরা নিজেরাই আমরা আল্লাহর হুকুমকে মেনে চলছি না আল্লাহর ভয় করে চলছি না বলে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে হয়তো মুসিবতে ফেলে দিয়েছে যেটা আমি গতদিন ইমাম রেজাল ইসলামের হাদিসে শুনিয়েছিলাম যে যখন বান্দারা পাপ করবে বিভিন্ন প্রকারের নতুন নতুন পাপ করবে তখন আল্লাহ তাদের ওপরে বিভিন্ন প্রকারের মুসিবত অবতীর্ণ করবে এমন এমন মুসিবত তাদের উপরে পড়বে তারা ভাবতেও পারবে না যে এ মুসিবত কোথা থেকে এলো আর কিভাবে এলো আর এই মুসিবতের সমাধান কি তারা খুঁজে পাবে না তাই এখনও সময় আছে আমরা যদি কেউ ভুল করছি তো নিজের ভুলকে সংশোধন করে আল্লাহর পথে চলার চেষ্টা করব আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করব আল্লাহর ভয় করে চলবো যদি আল্লাহর ভয় করে চলি তো আল্লাহ ওয়াদা করছে ওয়ামাই আত্তাকিল্লা ইয়াজ আল্লাহ মখরাজান যে আল্লাহর ভয় করে চলবে আল্লাহ তার জন্য জীবনকে সহজ করে দেবে তার জন্য রাস্তা তৈরি করে দেবে ওয়াই ইয়ারজোকমেন হায়সোলা ইয়াহতাসেব এমন জায়গা থেকে তাকে রুজি দেবে যেখানে তার ধারণায়ও থাকবে না ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ভাও আসব যে আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহই তার জন্য যথেষ্ট তাকে অন্য কারো কাছে যেতে হবে না আল্লাহর বান্দাদের কাছে যে আমরা যাচ্ছি নিজের সমস্যার সমাধানের জন্যে বিপদের সময় মুসিবতের সময় দুঃখ কষ্টের সময় আল্লাহর বান্দাদের কাছে যে সাহায্য চাচ্ছি মনে রাখবেন যার কাছে আমরা যাচ্ছি তাকেও আল্লাহ দিয়েছে তো যদি আল্লাহ তাকে দিতে পারে তো আমাকে কেন দেবে না আপনাকে কেন দেবে না শুধু প্রয়োজন আছে আল্লাহর হুকুম মেনে চলার আল্লাহর ভয় করে চলার আর তার উপরে ভরসা রাখার ওমাই ইয়তবাক্কাল আল্লাহ ইন আল্লাহ ইন্নআল্লাহ বালক আমরে কাজ্জা আল্লাহ লেকুল্ল সাইন কাদারা আল্লাহ যেন সিবে লিখেছে সেটা সে পৌঁছে দেবে আশা রাখি আপ আমার এই ছোট ভূমিকাকে আপনারা মনে রাখবেন এবারে আমি ঘরে খায়র ও বরকত বা শান্তি না থাকার কারণ বা বাড়িতে যে অসুস্থতা বেশিরভাগ লোকেরা বাড়িতে পরিবারে সবাই অসুস্থতা অসুস্থ কেউ কোনো না কোনো রোগে ভুগছে কোনো না কোনো কষ্টে আছে শারীরিক কষ্ট মানবিক কষ্ট বিভিন্ন কষ্টে আছে এর কারণ কি তাই আমি আজ কিছু কারণ আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি এই কারণগুলো মনে রাখবেন এগুলো লিখে রাখুন নোট করুন যে এই সমস্ত কারণে আমাদের বাড়িতে শান্তি থাকে না আমাদের ঘর বাড়ি থেকে বরকত চলে যায় আমাদের জীবন থেকে আল্লাহ সুখ শান্তি তুলে নেয় বা আমাদের জীবন থেকে আল্লাহ বরকতকে তুলে নেয় আমরা অসুস্থ হই আমাদের আমাদের বাড়িতে সবাই বিমার পড়ে অসুস্থ হয় তার কারণ কি এবারে শুনুন এখানে করোনা হাদিসের আলোয় কিছু আমি গাইডলাইন বলছি এই লাইনগুলো ভালো করে মন দিয়ে শুনবেন বাড়িতে বরকত না হওয়ার বা বাড়ি থেকে বরকত চলে যাওয়ার বা বিভিন্ন রোগে মানুষ কেন পড়ে তার কারণ এই কথাগুলোর মধ্যে আছে এগুলো মন দিয়ে শুনুন এক নম্বর হচ্ছে সহি সে তাহারত না করনা আর নাজিস হালাত মে রহনা শারীরিক বা মানবিক অশান্তি বা অসুবিধার কারণ বা রুজি রুটি থেকে যে বরকত চলে যায় বা ঘর থেকে যে বরকত চলে যায় তার এক নম্বর কারণ হচ্ছে সঠিকভাবে তাহারাত না করা নাজিস হালাত মেরায় না অপবিত্র অবস্থায় থাকা আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাহারাত জানে না পেশাব করে পানি নেয় না বা বীর্যপাত হলে গোসল ফরজ হলে তারা কি করে গোসল করতে হয় তারা জানে না তারা ওইভাবে সারা জীবন কাটিয়ে যাচ্ছে তারা গোসল জানে না কি করে তাহারাত করতে হয় তারা জানে না ইস্তেঞ্জা কাকে বলে তারা জানে না তো তাদের জীবনে বরকত কোথা থেকে পাবে সেই অবস্থায় তারা মসজিদে যাচ্ছে সেই অবস্থায় তারা আল্লাহর ঘরে প্রবেশ করছে আর জীবন পুরো জীবনটাই ওইভাবে অপবিত্র অবস্থায় কাটাচ্ছে স্ত্রী সহবাসের পরে যতক্ষণ গোসল না করে ততক্ষণ কিছু পানাহার করা পর্যন্ত মকরু আর এখানে স্বামী স্ত্রী সহবাস করছে তারা দিনের বেলা শুধু গা ধুয়ে নিচ্ছে মনে করছে আমরা পবিত্র হয়ে গেছি পাক হয়ে গেছে না স্বামী স্ত্রী সহবাসের পরে বা বীর্যপাতের পরে গোসল করতে হয় যে গোসলকে গোসলে জানাবাদ বলে ওই গোসলে জানাবাদ নিয়ম বা পদ্ধতি অনুযায়ী করতে হবে তার তিবের সঙ্গে হোক আর ইর্তেমাসি তিবি মানে স্টেপ বাই স্টেপ নিয়ত করে আগে মাথা ঘাড় পর্যন্ত পুরো ধুয়ে নিতে হবে তারপরে শরীরের ডান ভাগ তারপর শরীরের বাম ভাগ আর যদি কেউ মাসে মানে ডুব মেরে পুকুরে হোক নদীতে হোক খালে বিলে কোথাও ডুব মেরে গোসল করে তো ডুব মারার আগে সে নিয়াত করবে আমি গোসলে জনাবাদ করিতেছি ইরতেমাসের শহীদ কোরবাতানি আল্লাহ এই বলে সে ডুব মেরে পানিতে নিজের পাটাকে একটু উঁচু করে নেবে যাতে পুরো শরীরে যেন একসঙ্গে পানি পৌঁছে যায় এইভাবে ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে মেনে চলতে হবে তাহলে আমাদের জীবনে সুখ শান্তি আসবে তখন আল্লাহ আমাদের ওপরে নজরে করম করবে তার রহম হবে তার গরম হবে কিন্তু আমরা যদি অপবিত্র থাকি তো আল্লাহর রহমতের তারা যে আল্লাহর রহমত নিয়ে আমাদের কাছে আসে তারা আমাদের নিকটে আসবে না ঘৃণা করে আমাদের থেকে দূরে থাকবে দূরে চলে যাবে কারণ আমরা পবিত্র নাই আমরা পাক নয় তো মনে রাখবেন কারোর উপরে যদি গোসল ফরজ হয়ে যায় বীর্যপাতের কারণে হোক বা মৈয়াতকে শোয়ার কারণে হোক বা নারীদের জন্য যেমন বিশেষ গোসল গোসলে হায়েজ নেফাজ ইস্তাহাজা মাসিক পিরিয়ড যা তারা দেখে এই সমস্তর পরে গোসল করতে হবে আর গোসল প্রপার গোসল সঠিক নিয়মে গোসল করতে হবে না হলে কিন্তু আমরা পাক হব না আর যদি আমাদের শরীর পাক না হয় তো আমাদের সমস্ত এবাদত বিফল যাবে আমরা নামাজ রোজা যা কিছু করব কিছুই কবল হবে না আর যখন কিছু কবল হবে না তখন আমার জীবনে বা আমাদের জীবনে বরকত থাকবে না আমাদের জীবনে তখন উন্নতি হবে না তাই সর্বপ্রথম যেটার প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক বা মানবিক পবিত্রতা আর বরকত চলে যাওয়ার কারণ হচ্ছে সেহি সে তাহারত না কান্না মানে সঠিকভাবে মানুষ তাহারত করে না বলে তাদের জীবনে সংকট আসে যেমন পেশাব করার পরে পানি নিতে হবে পানি দিয়ে পেশাব স্থানকে ধুতে হবে যদি না ধোয়া হয় তো আমরা অপবিত্র ওইরূপ গোসল ফরজ হয়ে গেলে তখন গোসল করতে হবে ইসলামিক নিয়ম শৃঙ্খলা হিসাবে তার তীবের সঙ্গে হোক আর ইর্তেমাসি হোক আমি অনেকবার বলেছি গোসলের নিয়ম আগে শরীরের ময়লাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে নিয়াত করতে হবে যে আমি গোসল জানাবাদ করিতেছি কি যে কোনো গোসল আমাদের উপরে যদি ফরজ হয়ে থাকে তার নিয়াত করতে হবে এবার যদি তারতিবের সঙ্গে হয় তো আমি গোসল জানাবাদ করিতেছি তারতিবের সঙ্গে করবাত আল্লাহ বলে আগে মাথা ঘাড় পর্যন্ত ভালো করে ধুতে হবে তারপর শরীরের ডান ভাগ কাদের উপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তারপর শরীরের বাম ভাগ কাঁধের ওপর থেকে নিয়ে পায়ের বাম পায়ের পাতা পর্যন্ত পুরো শরীর যেন পানি পৌঁছে যায় এইভাবে গোসল করে পবিত্র হতে হবে নইলে কিন্তু আমাদের রুজি রুটিতে কখনো বরকত হবে না আমাদের জীবনে কখনো ওই শান্তি আসবে না যেটা আমরা অপেক্ষা করছি বা যার আশা করি নাজিস হালাত মেরাহানা অপবিত্র অবস্থায় থাকলে আল্লাহর রহমতের ফেরিস্তারা তাদের নিকটে আসে না আর যখন আল্লাহর রহমতের ফেরিস্তারা নিকটে আসে না তখন তাদের জীবনে কখনো শান্তি আসে না যারা রহমত নিয়ে আসে তারা ঘৃণা করে দূরে থাকে তাই আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পোশাক পবিত্র পরতে হবে পাক সাপ পরিষ্কার পোশাক পরতে হবে ওইরূপ শারীরিক পবিত্রতা মানে শারীরে যদি কোনো জায়গায় নোংরা থাকে সেটাকে পরিষ্কার করতে হবে আর আপনারা জানেন মানুষের শরীরে কিছু লোম হয় সেই লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে যেমন নাভির নিচের লোম বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট নাভির নিচের লোম বা লজ্জাস্থানের আশেপাশে যে লোমগুলো গজায় বা জাগে বা ওঠে এইগুলো পরিষ্কার করতে হবে প্রতি চল্লিশ দিনে কমস কমে একবার পরিষ্কার করতে হবে যদি কেউ পরিষ্কার না করে তো তার হাতের পানি পর্যন্ত খেতে মানা করা হয়েছে মকরু ঐরূপ দুই বগলের নিচে যে লোমগুলো বাহির হয় এগুলো পরিষ্কার করতে হবে এগুলো বেশি যদি বড় হয়ে যায় আল্লাহ তখন তার দোয়া কবুল করে না তাই শারীরিক পবিত্র মানে শরীরে যে সমস্ত লোমগুলো এক্সট্রা বা বেশি বলা হয় সেগুলোকে পরিষ্কার করে শরীরকে পরিষ্কার রাখতে হবে আমি ক্লিয়ার পরিষ্কার এই জন্যে বলছি যাহাতে মানুষ জিনিসগুলোকে বুঝে তার উপরে আমাল করতে পারে আশা রাখি আমার যুবক ভাই বোনেরা বা আমার বাপ চাচারা এগুলো মন দিয়ে শুনবেন আর এর উপরে আমাল করার চেষ্টা করবেন যদি শারীরিক পবিত্রতা না হয় তখন মানুষ বিভিন্ন রোগে পড়ে যায় ওই সমস্ত স্থান থেকে বিভিন্ন ভাইরাস বা কীটাণু জন্ম নেয় হয়তো অনেকেই খবর রাখে না আল্লাহ রব্বুল আলমিন ওই জন্য নিজের বান্দাকে পবিত্র অবস্থায় দেখতে দেখতে চায় আল্লাহ ইহুব্বুত তওয়াবিন ইহুব্বুল মোতাতাহরিন আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করে আর যারা পাক সাপ পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে আর যখন কেউ কাউকে পছন্দ করে কাউকে ভালোবাসে তো তার খুশির খেয়াল রাখে তো আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করে তখন আমাদের খুশির খেয়াল রাখবে আমাদের মনোকামনা আশাকে পুরো করবে তাই শারীরিক পবিত্রতার দিকে ধ্যান দিন আশা রেখে এটা মনে রাখবেন এবারে ঘর বাড়িতে বরকত না হওয়ার কারণ বা বরকত চলে যাওয়ার কারণ বা ঘর বাড়িতে রোগ ঢোকার কারণ হচ্ছে ওয়ালেদাইনকে নাফারমানি মাতা পিতার অবাধ্য করা মা বাপের কথা যদি কেউ মেনে না চলে সে বাড়িতে কখনো শান্তি আসে না সে বাড়িতে আল্লাহর রহমতের ফেরেস্তারা আসে না সে বাড়ি কখনো সুখ শান্তি আসে না যে বাড়িতে বাচ্চারা নিজের মাতা পিতার কথা না মেনে চলে বা মাতা পিতার হুকুমের অমান্য করে বা মাতা পিতাকে যদি কষ্ট দেয় তারা সন্তানেরা কখনো শান্তিতে থাকতে পারবে না তাদের জীবনে কখনো বরকত হবে না ওইরূপ আমানত মে খেয়ানত না মানে আমানাতে যদি খেয়ানত করে আল্লাহ তখন তার রুজি থেকে বরকত তুলে নেয় তো কারোর আমানত যদি আপনার কাছে থাকে বা কেউ দিয়ে থাকে তো আমানাতদারকে আমানত পৌঁছে দিন আমানত ফিরিয়ে দিন যতক্ষণ আমানতদারকে আমানত পৌঁছে দেবেন না না ফিরিয়ে দেবেন ততক্ষণ আপনার জীবনে শান্তি আসবে না বা আপনার ঘরে বরকত আসবে না তারপরে বলা হয়েছে নেমাতক না শুক্রি না নেমাত আল্লাহ যা দিয়েছে যা কিছু পেয়েছেন আগে তার শুকর আদায় করুন কোরআন বলছে লাইন শাকর তুমলা না কুম আইন কাফার তুমিন্না আদাবিলা সদিদ যদি আমার নেমাতে তোমরা শুকর আদায় করো তো আমার নেমাতকে আমি অনেক বৃদ্ধি করে দেবো আর যদি কুফরানে নেয়ামাত করো নেয়ামাতের শুক্র আদায় না করো তো মনে রাখবে ইন্না আদা বিলা সাদিদ আমার বড় কঠিন যা আছে এটাও চলে যাবে আর এটাই বাস্তব আমরা নেয়ামাতের শুক্র আদায় করছি না বলে আল্লাহ যা কিছু দিয়েছে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে মাওলা আলী বলছেন নিজের থেকে যারা দরিদ্র তাদেরকে দেখো যারা গরিব তাদেরকে দেখো ধনীকে যদি দেখো তোমার মনে লালসা জাগবে লালাস সৃষ্টি হবে যে আল্লাহ ওকে অত দিয়েছে আমাকে দিচ্ছে না কিন্তু নিজে থেকে যখন গরিবকে দেখবে তখন শুকুর আদায় করবে আল্লাহ ওর চেয়ে তো আমি ভালো অবস্থায় আছি ও তো আমার চেয়ে তো দুস্থ অবস্থায় ও তো আমার চেয়ে তো কষ্টে আছে আমার চেয়ে তো বড় দুঃখের দিনের মধ্যে ওরা দিন কাটাচ্ছে আমি তো তার চেয়ে তো আলহামদুলিল্লাহ ভালো আছি বা কোনো অসুবিধা নেই মনে রাখবেন এই কথাগুলো ভালো করে যদি মেনে চলে কেউ তো তার জীবনে শান্তি ফিরতে বাধ্য তাই আমরা আল্লাহ নেমাতের শুকর আদায় করব। আমাদের জীবনে আল্লাহ কত নেমাত দিয়েছে মানুষ যদি একবার ভেবে দেখে তো সে নেমাতকে গুনতে পারবে না কোরআন বলছে ইন তাউদ্দ নেমাত আল্লাহ ফালাতহা নেমাত যদি গণনা করতে হয় নেমাত গুনতে পারবে না আল্লাহ এত নেমাত দিয়েছে এই সকাল হলে সূর্যের আলো সন্ধ্যা হলে রাতের অন্ধকারে ঘুম যাতে আসে রাতের অন্ধকার এই হাওয়া বাতাস এই যে নিঃশ্বাস নিচ্ছে আমরা এই অক্সিজেন যদি না পাই জীবন শেষ হয়ে যাবে কার্বন অক্সাইড যদি বাইরে না আসে জীবন শেষ হয়ে যাবে কত কী করে শুকর আদায় করবে মানুষ ওই জন্য এমাম মিজানুল আব্দিন আলাইসালাম বলছেন নিজের এক দুয়ায় বা এক খোদবায় যে আল্লাহ তোমার শুকর আদায় করবো তো কী করে তোমার একটা শুকর আদায় করতে যখন চাই তো শুধু লাভজে শুকর আদায় করার জন্য আমাকে তিনটে নেমাত থেকে লাভবান হতে হয় তারপর আমি শুকর আদায় করি এক নম্বর আমার সেই সময় বেঁচে থাকতে হবে জীবন যদি থাকে তাহলে আমি শুকর আদায় করব করতে পারবো দ্বিতীয় সুস্থতা যদি আমি অসুস্থ হই কথা বলার শক্তি না থাকে আমি কী করে শুকর আদায় করব। শারীরিক সুস্থতা তৃতীয় তৌফিক মানে এই যে মুখ দিয়ে বা প্রার্থনার মাধ্যমে আল্লাহর যে শুকর আদায় করব। তো একটা শুকর বলতে যে তিনটে শুকর ফরজ হয়ে যাচ্ছে মানে তিনটে নেমাত অটোমেটিক আমাদের সঙ্গে জড়িত আছে তো মানুষ নিজের দিকে চেয়ে দেখুক কত আল্লাহ তাকে নেয়ামাত দিয়েছে এই শারীরিক সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামাত তাকে জিজ্ঞাসা করুন যে অসুস্থ যে দুঃখে আছে যে কষ্ট আছে যার শরীরে বেদনা এই শারীরিক সুস্থতা কত আল্লাহ নেয়ামাত এই আল্লাহ যে চোখ দৃষ্টিশক্তি দিয়েছে কত বড় নেয়ামাত তাকে জিজ্ঞাসা করুন যাকে দেখার শক্তি নেই যে অন্ধ যার চোখে দৃষ্টি নেই তার কাছে জিজ্ঞাসা করুন এই আল্লাহ কত বড় নেয়ামাত দিয়ে রেখেছে আমাকে বা আপনাকে এই দেখার দৃষ্টিশক্তি এই কর্ণশক্তি এই কানে শোনার শক্তি যে আমরা শুনছি ভালো মন্দ শুনছি এই কত বড় নেমাত তাকে জিজ্ঞাসা করুন যে কানে শুনতে পায় না এই পা কত বড় আল্লাহ নেমাত তাকে জিজ্ঞাসা করুন যার পা নেই যে নিজে পায়ে চলতে পারে না এই হাত আল্লাহর কত বড় নেমাত তাকে জিজ্ঞাসা করুন যার হাত নেই নিজে হাতে কিছু খেতে পারে না নিজে হাতে কিছু ধরতে পারে না নিজে হাতে কিছু করতে পারে না ওইরূপ শরীরের একটা একটা অংশ তাছাড়া আমরা যে সমস্ত বাড়ি ঘরে বসবাস করছি সেগুলো দেখেছে দেখুন যে কত এমন লোক আছে তারা রাস্তার ধারে পড়ে আছে জঙ্গলে বাস করছে কোথায় বাস করছে আল্লাহর রহমে আলহামদুলিল্লাহ আমাদের ছোট ঘর আছে তবুও একটা ঘর তো আছে মাথা ছোপানোর জায়গা তো আছে তো এইভাবে যদি আমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ করে শুকর আদায় করি তো কোরআন বলছে আল্লাহ বলছে লাইন শাকর তুমলা আজিদান্নাকুম ওয়াইন কফর তুম ইন্না আদাবিলা সদিদ যদি নেয়ামতের শুক্র আদায় করো তো তোমাদের নেয়ামতকে অনেক বৃদ্ধি করে দেবো আর যদি কুফরানে নেয়ামাত করো তো আমার আজাব বড় কঠিন মানে ওই নেয়ামাত চলে যাবে প্লাস আল্লাহ তরফ থেকে শাস্তি পাবে তো নাশুকরি করার কারণে আমাদের জীবনে অশান্তি আসে বা ঘর বাড়ি থেকে বরকত চলে যায় ইস্তেতাতকে বাওজুদ জরুরতমন্দকে মদত না করনা মানে ক্ষমতা রাখার পরেও যদি অসহায়দেরকে সাহায্য না করে একজন ধনী ব্যক্তি আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছে যেটা হাদিসে বলছে আলমে আরওয়ায় আল্লাহ সমস্ত ধনী ব্যক্তির রুহকে বলেছিল যে তোমাদেরকে এই দুনিয়া আমি নেয়ামত দেবো তবে মনে রেখো তোমার নেয়ামাতে তোমার ধন দৌলাতে গরিবদের অধিকার রেখেছি তাদের হক তাদেরকে দিয়ে দিও এবারে এই দুনিয়ায় যখন সেই ধনীরা গরিবদের অধিকার দরিদ্র অভাবীদের অধিকার না দেয় তখন তাদের জীবনে অশান্তি আসে তারা হয়তো পয়সা থাকে কিন্তু এমন এমন রোগে পড়ে আছে তার চিকিৎসা খুঁজে পাচ্ছে না বা সারা জীবন যা সঞ্চয় করছে আয় করছে বেশিরভাগ রোগের পেছনে চলে যাচ্ছে তো মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছে তোমরা যদি জীবনে শান্তি চাও তো নিজের পাড়াপড়শি আত্মীয় স্বজন আপনদের বা আল্লাহর বান্দাদের খেয়াল রাখো দরিদ্র অভাবী গরিবদের সাহায্য করো তাদের দোয়ায় আল্লাহ তোমাদের রুজিতে বৃদ্ধি করবে বা তোমাদের নিয়ামাতকে বেশি করে দেবে তোমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে এক গরিব অসহায় ক্ষুদিত ব্যক্তিকে যখন পানাহার দেওয়া হয় সাহায্য করা হয় সে নিজের অন্তর থেকে দোয়া দেয় আল্লাহ একে সুখ শান্তি দান করো এর মনোকামনা আশা পুরো করো এর সংসারে বরকত দান করো বিপদ আপদ থেকে মুক্তি দান করো এই গরিবের দোয়া কত বড় নেয়ামাত আমরা হয়তো জানি না কার দোয়া কখন আমাদের জন্য উপকারক প্রমাণ হবে কার দোয়া কখন লেগে আমাদের জীবনে উদ্ধার হয়ে যাবে আমরা জানি না তাই বলছে ইস্তেদাতকে জরুরত জরুরতমন্দকে মদত না না যদি কেউ ক্ষমতা রাখে তারপরেও যদি অভাবীদের গরিব দরিদ্রদের সাহায্য না করে তখন আল্লাহ তার রুচি থেকে বরকত তুলে নেয় সেও আস্তে আস্তে গরিব হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন বিপদে পড়ে যায় ওইরূপ আগে বলছে ঘর কো সাফ সুতরা না রাখনা মানে নিজের ঘর বাড়িকে যদি পরিষ্কার না রাখে তখন সেখানে আল্লাহর ফেরিস্তারা আসে না রহমতের ফেরিস্তারা আসে না তাই ঘর বাড়িকে পরিষ্কার রাখুন ঘরে আগে সকাল হলে ভোরের সময় ঘর বাড়ি ঝাড়ে দিতে হয় ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করতে হয় কোথাও যদি মাকুসার জ্বালা থাকে সেগুলো পরিষ্কার করে দিতে হয় মাকুসার জ্বালা থাকলে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না সে ঘরে উন্নতি হয় না নহসত বলা হয়েছে তাই ওগুলোকে পরিষ্কার করতে হবে ছোট ঘর হোক বড় রাজবাড়ির দরকার নেই ছোট ঘর যদি মানুষ মেনটেন করে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সাজিয়ে গুছিয়ে রাখে শান্তির ঘর হয় আর বড় ঘর যদি বিশৃঙ্খলা অবস্থায় থাকে ময়লা থাকে জঞ্জাল থাকে জিনিসপত্র যদি সেখানে ছড়িয়ে থাকে মানুষ ডিস্টার্ব হয়ে যায় শান্তির অনুভব করে না তাই আমার জীবনে আমি প্র্যাকটিক্যাল লাইফ বলছি আমি যেটা নিজের জন্য পছন্দ করি না সেটা অন্যর জন্য পছন্দ করি না আমি যেটা নিজের জন্য ভালোবাসি আমি সেটা অন্যর জন্য ভালোবাসি আমি যেখানে যে ঘরে বসবাস করি আমার বাড়িতে আমি কাগজের একটা ছোট টুকরো পর্যন্ত আমি বরদাস করতে পারি না ময়লা তো দূরের কথা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে রাখি কোনো জিনিস যদি ছড়িয়ে থাকে আমি মেন্টালি খুব ডিস্টার্ব অনুভব করি খুব কষ্টের অনুভব করি আর আমার পরিবার এটা জানে তাই আমি অনুরোধ করছি আপনাদের সকলের কাছে নিজের সুবোধ বা ভদ্র হওয়ার পরিচয় নিজেকে গড়ে তুলতে হবে আমার বাড়িতে যদি কেউ প্রবেশ করে সে যেন আমার বাড়ি দেখে বলে তার মন যেন সাক্ষী দেয় না একটা ভালো লোকের বাড়িতে এসেছি একটা ভদ্রলোকের বাড়িতে এসেছি একটা শিক্ষিত লোকের বা সামাজিক ব্যক্তির বাড়িতে এসেছি যে ভদ্রতা জানে ঘর কিভাবে রাখতে হয় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হয় তারা জানে তো মনে রাখবেন এগুলোর খেয়াল আমাদেরকে নিজেদেরকে রাখতে হবে যদি আমরা নিজেরা খেয়াল না রাখি কেউ বারবার বললে হয়তো আমরা তেমন করব না যেমন করার দরকার তাই বাড়িকে ঘরকে পরিষ্কার রাখুন আল্লাহর ফেরিস্তার রহমতের ফেরিস্তার আসবে ওই রূপ লেবাস আর বাদনকে সাফ রাখনা যেটা আগেও বলেছি নিজের শরীর প্লাস পরিধানকে পোশাককে পরিষ্কার রাখতে হবে নতুন পোশাকের প্রয়োজন নেই পুরনো পোশাক পরুন আমিও পরি দু বছর চার বছরে একবার আমি হয়তো পোশাক চেঞ্জ করি মানে নতুন পোশাক কিনি আমি পুরনো পোশাক বেশি পরি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়ি নোংরা পোশাক থাকলে মানুষ তো ঘৃণা করেই করে তাছাড়া আল্লাহর রহমতের ফেরিস্তারা আমাদের কাছে আসে না তাই নিজের পোশাককে পরিষ্কার রাখুন ওইরূপ শারীরিক পবিত্রতাকে বজায় রাখুন শরীরের ময়লা সব কিছু পরিষ্কার রাখুন প্রতিদিন স্নান করুন গোসল করুন আর যদি প্রতিদিন সম্ভব না হয় তো কমসে কম জুম্মার দিন গোসলকে মিস করবেন না নবী নিজের হাদিসে বলেছেন যদি সপ্তাহ প্রতিদিন গোসল না করতে পারো তো কমসে কম জুম্মার দিন গোসল করো আর জুম্মার দিন যদি তোমার কাছে গোসল করার জন্য পানি না থাকে তো পানি কিনে গোসল করো এমনকি জুম্মার দিন খেও না খাওয়ার বদলে ওই পানি ওই পয়সায় পানি কিনে গোসল করো এত গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্রতার বা গোসল করে পাক সারা হওয়ার আশা রাখি এগুলো মনে রাখবেন তাছাড়া ফুজুল খার্চি কান্না মানে বৃথা অপচয় করা করলে আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে নেয় এবারে আরও কিছু কথা বলছি তাড়াতাড়ি বলছে এগুলো মনে রাখবেন তারপরে যদি সময় পাই তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব আর যদি আজকে সময় না পাই তাহলে ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি আপনাদের বাকি প্রশ্নের উত্তর দেব অনেক প্রশ্নের উত্তর এখনও পেন্ডিং আছে তারপরে যে কারণগুলো বলছি যে ঘরে বাড়িতে বরকত কেন হয় না বা জীবনে শান্তি কেন থাকে না বা বিভিন্ন রোগে বা বিমারিতে আমরা কেন পড়ি তার কারণ বলছি এইগুলো মনে রাখবেন মেহমানকে কি নজর সে না কুটুম এসেছে তাকে ছোট নজরে দেখা তুচ্ছ নজরে দেখা মেহমানকে যত্ন আহ্বান করতে হয় বিশেষ করে আমরা নিজেদের পরিবেশে দেখেছি যখন কোনো ধনী মেহমান আসে ধনী কুটুম আসে আমরা তার যত্ন আহ্বান করি খুব আদর করি তার খেয়াল রাখি কিন্তু কোনো গরিব আসলে আমাদের ভালো লাগে না এই জিনিসটা মনে রাখবেন ওই গরিব মেহমান আল্লাহর তরফ থেকে এসেছে আর হাদিস বলছে মেহমানরা নিজের রুজি নিজের সঙ্গে নিয়ে আসে আর যখন মেহমান আসে আল্লাহ তার সঙ্গে সঙ্গে ওই বাড়ির সবার রুজি পাঠায় যে বাড়িতে সে মেহমান হচ্ছে প্লাস মেহমান যখন যায় তখন ওই বাড়ি থেকে বিভিন্ন রোগ বা ওই বাড়ি থেকে বিভিন্ন বিপদ আপাত নিজের সঙ্গে নিয়ে চলে যায় মানে ওই মেহমান আসার বরকতে আল্লাহ তার বাড়ি থেকে বিভিন্ন রোগকে তুলে নেয় বা বিভিন্ন বিপদ আপাত মুসিবতকে দূর করে দেয় কিন্তু দুঃখের বিষয় আমরা এটা বুঝি না বলে আমরা মেহমানকে দেখলে অনেক অনেক সময় কষ্টের অনুভব করি কষ্টের অনুভব করি বা আমাদের মুখ খারাপ হয়ে যায় মানে চেহারা রং পেল্টে যায় যে মেহমান কেন এসেছে এনার এই সময় কি আসা উচিত হয়েছে কিন্তু জানেন না হয়তো ওই সময় আল্লাহ আপনার রুজিকে বৃদ্ধি করতে চায় আপনার জীবনে শান্তি দিতে চায় আপনার ঘরে বরকত দিতে চায় আপনার বাড়ি থেকে রোগ তুলে নিতে চায় তাই ওই মেহমানকে পাঠিয়েছে তাই মেহমান গরিব হোক আর ধনী তার সম্মান করুন তার যত্ন আহ্বান করুন জানাবে এব্রাহিম নবী জীবনে কখনো বিনা মেহমানে পানাহার করেননি বিনা মেহমানে খাননি চিন্তা করুন ওই জন্যে আল্লাহ রবুল আলমিন ওনার রুজিতে বরকত দিয়েছিল বিসমিল্লাহ কে বেগায়ের বিসমিল্লাকে খানা বিসমিল্লা না বলে খেলে সে রুজিতে কখনো বরকত হয় না তাই খাওয়ার আগে অবশ্যই বিসমিল্লা বলবেন ওইরূপ হাত ধুয়ে বেগায়ের খানা মানে হাত না ধুয়ে ময়লা হাতে খেলে কিন্তু রুজিতে বরকত হয় না খাওয়ার আগে হাত ধোয়া ওই জন্য সন্ন্যত বলা হয়েছে হাতে ময়লা থাক আর না থাক খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে বলা হয়েছে বা হাত দিয়ে খেতে বলা হয়েছে জুতে পেহেনকার খানা মনে রাখবেন জুতো পরে পানাহার করলে আল্লাহ রুজিক থেকে বরকত তুলে নেয় যখন পানাহার করবেন বসে করার চেষ্টা করবেন দাঁড়িয়েও পানাহার করবেন না দাঁড়িয়ে পানাহার করলে কিন্তু রুজি থেকে আল্লাহ বরকত তুলে নেয় আর আজকালের ফ্যাশন হয়ে গেছে হোটেলে হোক বড় বড় ফ্যাংশনে আপনারা দেখছেন সব জুতো পরে বেরিয়ে বেড়াচ্ছে ঘুরে বেরিয়ে বেড়াচ্ছে আর খাচ্ছে এই জন্য এদের জীবন থেকে আল্লাহ বরকত তুলে নিয়েছে খাওয়ার সময় বসে খেতে হয় শান্তভাবে বসে খেতে হয় খাবার আদাব আছে আগেও বলেছি খানে পিনে কা আদাব আজকে সময় নেই নইলে বলতাম ইনশাল্লাহ কখনো আবার বলবো পানাহারের আদবকে খেয়াল রাখতে হবে দাঁড়িয়ে খাতে মানা প্লাস জুতো পরে খেলে আল্লাহ তার রুজি থেকে বরকত তুলে নেয় ওইরূপ নঙ্গে স্যার মানে খাওয়ার সময় মাথায় কোনো কাপড় দিয়ে খাওয়া ভালো প্র্যাকটিক্যাল অনেক সময় ডাক্তাররাও বলেন যে খাওয়ার সময় রোমাল বেঁধে কোনো চাদর মাথার উপরে দিয়ে বা মেয়েরা কাপড়ে শাড়ি আঁচল কিছু মাথায় দিয়ে কি অন্য মাথায় দিয়ে যেন খায় কেননা চুল অনেক অনেক সময় চুল ঝরে পড়ে খসে পড়ে একটা চুল যদি খাওয়ার মধ্যে পড়ে যায় ওই খাওয়া কিন্তু মকরু শরিয়াতে পানি বা খাওয়ার মধ্যে যদি চুল এসে যায় ওই পানি বা ওই খাওয়ার তখন মকরু হয়ে যায় আর শরীরের জন্য হানিকারক হয় ক্ষতিকারক হয় তাই বলা হচ্ছে যে খাওয়ার সময় মাথাকে ঢেকে খাও যাতে চুল না পড়ে এটা প্র্যাকটিক্যাল বাস্তব যা ডাক্তাররা বলছেন আর শরিয়ত বা ইসলামিক আদাবে আমাদেরকে যেগুলো শেখানো হয়েছে তার অর্থ আল্লাহ রসুল ভালো জানেন যেতে তার বান্দার মঙ্গল বলে বল আল্লাহ এভাবে হুকুম দিয়েছে যে খাওয়ার সময় মাথা ঢেকে খাও চুল ঢেকে খাও তারপরে মসজিদ মে দুনিয়া কি বাতে করনা মসজিদে বসে দুনিয়ার কথা বলা বা দুনিয়ার ব্যবসা নিয়ে আলোচনা করা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর এবাদাতের জায়গা উপাসনার জায়গা সেখানে আল্লাহর জিকির করতে বলা হয়েছে নামাজ পড়ে আল্লাহর জিকির করুন তসবিহ তাহলিল করুন কিন্তু দুঃখের বিষয় আমি যেগুলো প্র্যাকটিক্যাল দেখি আমি নামাজ পড়াই সেই জন্য আমার সামনে যেগুলো ঘটে অনেক অনেক সময় নাচেও আমি বলতে বাধ্য হই যেই জমাত শেষ হচ্ছে এক সাইটে যে সারাদিন কি করে তারা ব্যবসা বাণিজ্য করেছে কত লাভ হয়েছে কত লোকসান হয়েছে কাল কি করবে পরশু কি করবে কিভাবে চাষবাস করবে কি ফসল লাগাবে কি ব্যবসা করবে কি করলে লাভ হবে মানে দুনিয়ার ব্যবসা নিয়ে তারা কথা বলা শুরু করছে যেখানে আল্লাহর জিকির করার দরকার সেই মসজিদে বসে দুনিয়ার কথা হচ্ছে দুনিয়ার আলাপ আলোচনা করছে ওই জন্য আল্লাহ তাদের রুজু রুটিটাকে বরকত তুলে নিচ্ছে তো মনে রাখবেন মসজিদে বসে দুনিয়ার আলোচনা করবেন না মসজিদ আল্লাহর ঘর ওখানে আল্লাহর জিক্র করতে হবে বুজুর্গকে আগে চলনা মানে বয়স্ক বুজুর্গ গুরুজনদের আগে চললে আল্লাহ তার জীবন থেকে শান্তি তুলে নেয় তার রুজি রুটিকে বরকত তুলে নেয় তার শরীরে শান্তি থাকে না আজ আমাদের সমাজে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আগে ছোটরা বড়রা খুব আদর করত আদব করতো বড়দের আগে কখনো চলতো না আর আজ আপনারা যেখানে যাবেন তাই কোনো অনুষ্ঠান বলুন বাজারঘাটে বলুন নিজেদের পরিবেশে দেখুন ছোটরা বসে আছে বড়রা সেখানে দাঁড়িয়ে আছে ছোটরা আগে আগে চলছে বড়রা পেছনে পেছনে চলছে এই জিনিস আল্লাহ পছন্দ করে না তাই ছোটরা যদি বড়দের আগে চলে আল্লাহ তখন তাদের জীবন থেকে শান্তি তুলে নেয় তাই এখানে বলছে বুজুর্গকে আগে চল না মানে বড়দের আগে চললে জীবনে অশান্তি আসবে বড়দের আগে চলবেন না না মেহরা তো কোদেক না যারা না মেহরাম পরনারী তাদেরকে বারবার দেখলে আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে নেয় কেন পরনারীকে দেখা পাপ ঝুট বলনা মিথ্যা কথা বললে আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে নেয় মনে রাখবেন এমামে জাফর সাল্লাম বলেছেন তিনটে জিনিস যদি কোনো বাড়িতে থাকে বা কারোর জীবনে থাকে সে জীবনে শান্তি পাবে না আল্লাহ তার রুজিতে কখনো বরকত দেবে না এক সে যদি মিথ্যা কথা বলে দ্বিতীয় সে যদি আমানাতে খেয়ানাত করে আর তৃতীয় সে যদি মিথ্যা কথা বলে আমানাকার তৃতীয় যে গান বাজনা শোনে যদি কেউ গান বাজনা শোনে আল্লাহ তার রুজি রুটি থেকে বরকত তুলে নেয় কেননা গান বাজনা সর্বপ্রথম শয়তান শিখিয়েছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্যে সৎপথ থেকে পথভ্রষ্ট করার জন্য শয়তান সর্বপ্রথম আওলাদে আদমকে যে প্রসেসের মাধ্যমে আল্লাহর এবাদত থেকে আল্লাহর উপাসনায় আল্লাহর জিকির থেকে দূরে করে দিয়েছিল সেটা ছিল গান বাজনা তাই গান বাজনা ইসলামে হারাম গান বাজনা থেকে দূরে থাকতে হবে গান বাজনা শুনলে আল্লাহ রুজি থেকে বরকত তুলে নেয় শিকাস্তা কাঙ্গাসে কাঙ্গা ইস্তেমাল করনা মানে ভাঙা কাকুই দিয়ে কাকুই করলে তখন আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে নেয় ভাঙা কাকুই কখনো ব্যবহার করবেন না বেতুল খোলামে বাতে কান্না মানে টয়লেটে বসে বাথরুমে টয়লেটে বসে কথা বলা কারোর সঙ্গে কথা বলা আমরা আজকাল দেখছি বা শুনছি খুব খারাপ লাগে টয়লেটে গিয়েছে আর মোবাইল ফোন এসেছে আধ ঘন্টা ধরে টয়লেটে বসে আছে আর মোবাইলে কথাও বলে যাচ্ছে মনে রাখবেন টয়লেটে বসে কথা বললে তার বিবেক বা ব্রেন শক্তি কম হয়ে যায় আর প্লাস তার রুজি রুটি থেকে আল্লাহ বরকত তুলে নেয় আহলে আয়ালসে লড়তে রানা নিজের পরিবারের সঙ্গে সবসময় ঝগড়া করা মা বাপের সঙ্গে বউ বাচ্চাদের সঙ্গে ঝগড়া করতে থাকলে আল্লাহ তার রুজি থেকে বরকত তুলে নেয় তার জীবন থেকে শান্তি তুলে নেয় সে মানুষ কখনো শান্তিতে থাকে না সবসময় কোনো না কোনো মানসিক দুর্বলতা তার মধ্যে থাকে বা কোনো শারীরিক অবস্থা অসুস্থতার মধ্যে থাকে তাই নিজের পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করবেন না যতটুক যত সম্ভব আপোষে মিলেমিশে থাকার চেষ্টা করবেন এক অপরকে বুঝিয়ে থাকার চেষ্টা করবেন এক অপরের সম্মান করবেন শ্রদ্ধা করবেন ঝগড়া করবে না ঝগড়া থেকে যত দূরে থাকবেন জীবনে তত শান্তি শান্তি থাকবে আল্লাহ রুজিতে তত বরকত দেবে কিন্তু যে বাড়িতে বেশি ঝগড়া হয় অশান্তি হয় আল্লাহর রহমতের ফেরিস্তা সেখান থেকে দূরে চলে যায় তারপরে এখানে বলা হচ্ছে খাড়ে হোকার নাহানা ওইরূপ গোসল করার সময় বসে গোসল করাকে মোস্তাহাব বলা হয়েছে অনেক অনেক সময় আমরা শাওয়ারে গোসল করি দাঁড়িয়ে গোসল করি হারাম নয় কিন্তু রুজি রুটিতে বরকতের জন্য বসে গোসল করাকে ভালো বলা হয়েছে গানে বাজানে মে দিল লাগানো সবসময় গান বাজনায় মন লাগানো এর থেকে আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে তুলে নেয় মনে রাখবেন কোরআন কো বে অজু হাত লাগানো অজু না করে কোরআন ছুলে কিন্তু তার রুজি রুটি থেকে বরকত চলে যায় আর কোরআনের অক্ষর ছোঁয়া তো হারাম মানে বিনা পবিত্রতায় কোরআনের অক্ষর ছোঁয়া হারাম গুণা আর এটা মানে কোরআন যেটা আমাদের প্রিন্টেড কোরআন পাওয়া যায় বিনা ওষুধে যদি ওই কোরআন ছোঁয়ে কেউ তো আল্লাহ তার রুজি রুটি থেকে বরকত তুলে নেয় ওইরূপ তার জীবনে অশান্তি আসে খাড়ে হকার খানা ওই ওইরূপ দাঁড়িয়ে পানাহার করলে আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে নেয় বেকার হাত ধোয়ে খানা হাত না ধুয়ে খেলে আল্লাহ তার রুজি রুটি থেকে বরকত তুলে নেয় খানে কে সাফ না রাখনা মানে খাওয়ার বাসনগুলো পরিষ্কার না রাখা আমরা দেখেছি অনেক অনেক সময় মানুষ খেয়ে বার্তনগুলো রেখে দিচ্ছে ওইভাবে নোংরা পড়ে থাকছে সকালে যেয়ে ধুচ্ছে না চেষ্টা করতে হবে বাসনকে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখার কেননা নোংরা থাকলে সেখানে শয়তানের চালাবেলারা মানে শয়তান এসে সেখানে প্রবেশ করে আর অশান্তি আসে বাড়িতে শয়তান যেখানে আসে সেখানে অশান্তি আসে তাই বাসনগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যখনই পানাহার করবেন তারপরে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবেন নামাজ কাজা কান্না নামাজ কাজা করলে আল্লাহ তার রুজি রুটি থেকে বরকত তুলে নেয় যে আল্লাহকে স্মরণ না করে আল্লাহ তাকেও তার অবস্থায় ছেড়ে দেয় আল্লাহ যদি আমাদের অবস্থায় আমাদেরকে ছেড়ে দেয় আমাদের রেহাইয়ের কেউ নেই মনে রাখবেন দরওয়াজে পর ব্যাট ব্যাটনিকে আদত মানে দরজার চৌখাটের উপরে বসা অনেক অনেক মানুষের অভ্যাস হয় বসার কোথাও জায়গা পায় না বা বসা বসার জায়গা থাকলেও তারা বাইরে দালানে বসবে না কি ভেতরে বসবে না টুলে কি চেয়ারে বসবে না দরজার চৌখাটের উপরে বসবে দরজার চৌখাটের উপরে বসতে নেই ওইখান দিয়ে আল্লাহ রহমতের ফেরিস্তারা আসা যাওয়া করে যদি কেউ দৌকাটে বসে তো তখন রহমতের ফেরিস্তারা কষ্ট অনুভব করে বা তারা আসতে চায় না তাই দরজার চৌকাটের উপরে বসলে রুজি রুটিতে বরকত কম হয়ে যায় আওলাদকে গালি দেনা নিজের বাচ্চাদেরকে গালি দিলে গালি গোলজ করলে আল্লাহ রুজি রুটি থেকে বরকত তুলে নেয় আমাদের মধ্যে অনেকেই আছে অভদ্র অশিক্ষিত পরিবেশ এমন দেখেছি কথায় কথায় নিজের বাল বাচ্চাদেরকে গালি দিচ্ছে আর এটা তাদের অভ্যাস হয়ে গেছে স্বভাব হয়ে গেছে গালি না দিয়ে কথা বলে না মনে রাখবেন নিজের বাল বাচ্চাদেরকে যদি গালি দেন তাহলে আপনার রুজি রুটি থেকে বরকত তুলে নেবে আপনার জবান থেকে আসার শেষ হয়ে যাবে তখন দোয়া করবেন ওই দোয়া কবুল হবে না যে জবানে গালি বাহির হয় সে জবান অপবিত্র হয়ে যায় আর নাজিস জবান থেকে যখন দোয়া বাহির হয় সে দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না ওইরূপ সকালে নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে শোয়া ঘুমানো যদি সূর্য উদয় হওয়ার আগে কেউ ঘুমিয়ে পড়ে যে সময় রুজি বন্টনের সময় তখন আল্লাহ তার রুজি থেকে বরকত তুলে নেয় ওইরূপ মগরবের নামাজের পরে এশা নামাজের আগে মগরবের নামাজের পরেও শুতে মানা করা হয়েছে ওটা শোয়ার সময় না ওটা আল্লাহ জিকির বা এবাদত বা দুয়া তাহলিল তস্কিরের সময় তো ওই সময় ব্যস্ত থাকতে হবে শুলে হবে না নঙ্গে সার বেতুল খোলামে জানা বাথরুমে যাওয়ার সময়ও মাথায় কোনো কাপড় দিয়ে যেতে বলা হয়েছে এর সমস্ত তাফসিল অনেক আছে আজকে সময় নেই তারপরে পেশাব পায়খানার জায়গায় থুতো ফেলা মানে টয়লেটে আপনারা দেখেছেন আমাদের এদিকে দেখুন বিশেষ করে পাবলিক টয়লেটে দেখবেন চারিদিকে পান খেয়ে থুতো ফেলে রেখেছে এত জঘন্য এত নোংরা করে রেখেছে সেখানে যেতে ইচ্ছা করবে না সেখানে ফ্রেশ হতে যা মানুষ যায় কিন্তু দুঃখের বেশি সেখানে গেলে আরও কষ্ট অনুভব করে এইভাবে যারা করে তাদের জীবন থেকে বরকত আল্লাহ তুলে নেয় ওইভাবে গোসলখানায় পেশাব করা বা দরিদ্ররা যদি আসে ফকির এসে যদি কিছু চায় তো তাকে বহিষ্কার করা মানে কটু কথা বলে তাড়িয়ে দেওয়া না যদি না দিতে পারেন খোদা না করুক যদি না থাকে তো মিষ্টি ভাষায় বলুন যে ভাই ব্যবসাগুলো আমার কাছে এখন নেই আমাকে ক্ষমা করো পরে এসো কেউ এখন অন্য কখনো দেবো তাকে যেন বহিষ্কার করবেন না বা কটু কথা বলে তাড়াবেন না অনেক অনেক সময় একে উর্দুতে বলা ফকিরকে ঝেড়াক না ঝেড়াক না মানে দুচ্ছাই করে তাড়িয়ে দেওয়া চলে যাও এখান থেকে জ্বালাতন করো না সরো এখান থেকে এইভাবে বলবেন না ভদ্র ভাষায় মিষ্টি ভাষায় তাদেরকে বলবেন যে ভাই আমার কাছে এখন নেই আমি এখন দিতে পারছি না আমাকে ক্ষমা করো দোয়া করো আল্লাহ আমাকে দিক আমি তোমাকে দেবো তখন সে অন্তর থেকে দোয়া দিবে না পেয়েও সে কষ্ট পাবে না কিন্তু যদি তাকে না দিয়ে তাকে বহিষ্কার করেন বা উল্টোপাল্টা কথা বলে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তো সে কষ্ট পাবে আর মমিনকে মানে আল্লাহকে আঘাত করা তাই কাউকে যেন আঘাত করবেন না বিশেষ করে অসহায় গরিব দরিদ্র এরা আল্লাহর নিকটতম বান্ধা হয় এদেরকে যেন কষ্ট দিয়ে আল্লাহকে আঘাত দিবেন না বা আল্লাহকে কষ্ট দিবেন না আল্লাহকে যদি কষ্ট দিয়ে দেন বা আমরা যদি কেউ আল্লাহকে কষ্ট দিই তো আমরা কখনো সেই আল্লাহর কাছে শান্তি চাইতে পারে না বা আমাদের জীবনে শান্তি আসবে না আজ সময় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেব তবে আজ যে কথাগুলো বললাম অনুরোধ করছি এই কথাগুলো মনে রাখবেন কেননা আমাদের মধ্যে বেশিরভাগ লোক যারা ফোন করছে তাদের একটাই নালিশ যে মৌলানা সাহেব আমাদের রুজি রুটিতে বরকত নেই আমাদের ঘরে অশান্তি আমাদের ঘরে সবসময় কেউ না কেউ অসুস্থ বিমার তাই এই কথাগুলো আমি আজকে বললাম যে অশান্তি বা বিমারির কারণ হচ্ছে এগুলো আমরা হয়তো এগুলো করছি বা ওইভাবে জীবনযাপন করছি না যেভাবে ইসলাম আমাদেরকে জীবনযাপন করতে বলছে আল্লাহ যেভাবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে বলেছে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবনের যত শান্তির পথ সব ইসলামে দেখানো হয়েছে তো আমরা যদি সেগুলো মেনে চলি আমাদের জীবনে শান্তি থাকবে আর যদি আমরা সেগুলো মেনে না চলি তো আমাদের জীবনে কখনো শান্তি আমরা পাব না আশা রাখি আমার এই কথাগুলো ভুলবেন না আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন